লেডি ড্যাফোডেলিয়া আজ থেকে বহু বছর আগে এক সুন্দর রাজ্যে ড্যাফোডিলিয়া নামের একজন মহিলা বাস করত সে ছিল খুব সুখী সুন্দরী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই লম্বা যদিও তার বয়স ছিল চোদ্দ বছর ও প্রায় ওর মায়ের মতো লম্বা ছিল এটা তাকে খুবই আত্মভিমানী করে তোলে আর সেই জন্য এটা নিয়ে ও ওর প্রিয় বন্ধু প্রিন্স ব্রিলিয়ান্টের সামনে দেখনদারি করত প্রিন্স ব্রিলিয়ান্ট প্রিন্স ব্রিলিয়ান্ট চিৎকার করছো কেন আমি তো এখানেই আছি ও <laughs> আমি তোমায় দেখতে পাইনি তোমার উচ্চতা আমার মতো নয় তো তুমি এতটাও মহান কিছু নও শুধু তোমার উচ্চতাই বেশি আমি তোমার থেকে অনেক বেশি চালাক চতুর আর সত্যিও তাই ছিল প্রিন্স ব্রিলিয়ান্ট ওর বেশিরভাগ সময় কাটাতো অনেক অনেক বই পড়ে আর প্রকৃতি ও যুক্তি সংক্রান্ত বিষয় পড়াশুনো করে কিন্তু এই সব বিষয়ে ড্যাফোডিলিয়াকে বিরক্ত করত আর ও শুধু হাই তুলত যেন ওর ভীষণ খারাপ লাগছে বই আর বই লোকে বলে পুঁথিগত বিদ্যার থেকে বেশি শিক্ষা পাওয়া যায় যা তোমার সামনে আছে সেটা থেকে কিন্তু তুমি এতটাই ছোট যে তুমি শুধু পিঁপড়ের মাথার উপর দিয়েই দেখতে পাও ওর মা মানে কাউন্ট পত্নী ওর দিকে রাগি চোখে তাকাতো ডাফোডিলিয়া এভাবে কেউ কোনো প্রিন্সের সাথে বা অন্য কারোর সাথে কথা বলে না <laughs> আচ্ছা তুমি লম্বা হয়েছে তো কি হয়েছে তোমার থেকে তো একটা জিরাপও বেশি চালাক ব্রিলিয়ান্ট কখনো কোনো নারীর সাথে এভাবে কথা বলতে হয় না প্রিন্স ব্রিলিয়েন্ট মুখ ভেঙাল প্রিন্স আর ড্যাফোডেলিয়া একে অপরকে এইভাবেই রাগাত কিন্তু আজ ড্যাফোডেলিয়ার পাল্লা ভারী ছিল বেশ আসলে কি জানো আমি চলে যাব আর ততদিন ফিরে আসব না যতদিন তোমার থেকে লম্বা হওয়ার উপায় না খুঁজে বের করছি ড্যাফোডেলিয়া হাসতে শুরু করল কিন্তু যেই দেখল ওর বন্ধু যথেষ্ট গম্ভীর ও চুপ করলো আরে বোকা আমি তো মজা করছিলাম দয়া করে যেও না কিন্তু প্রিন্স ওর দিকে শুধু একবার তাকিয়ে চলে গেল ও থামানোর চেষ্টা করলো কিন্তু সে শুনল না রানী এবং কাউন্ট পত্নী ওর কান্নার আওয়াজ পেল আর তাড়াতাড়ি ওর কাছে গেল সোনা কি হয়েছে তোমার প্রিন্স ব্রিলিয়েন্ট বলল যে ও ততদিন ফিরবে না যতদিন না আমার থেকে লম্বা হচ্ছে চিন্তা করো না সোনা ও নিশ্চয়ই ফিরে আসবে ও তোমাকে রাগানোর জন্য এসব কথা বলছে কিন্তু ড্যাফোডিলিয়া জানতো যে প্রিন্স ব্রিলিয়েন্ট যেটা বলেছে সেটাও করবেই আর কেউ ওর সিদ্ধান্ত বদলাতে পারবে না আর তাই যখন সন্ধে নামল আর যুবক প্রিন্স ফিরে এলো না তখন সেনাদের পাঠানো হলো ওকে খুঁজে আনার জন্য ওরা মাসের পর মাস খোঁজার পরেও ওকে পেল না রাজ্য হারালো উত্তরাধিকারী আর ড্যাফোডেলিয়া হারালো তার প্রিয় বন্ধুকে এর একমাত্র কারণ আমি আমার ওকে অত রাগানো উচিত হয়নি এখন আমি ওকে ছাড়া কি করব তাই ও নিজেকে গৃহবন্দী করে পড়াশুনো করার চেষ্টা করতে লাগল আর যত বেশি সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করতে লাগলো যাতে ওর মতন হতে পারে কিন্তু ও যতই চেষ্টা করতে লাগলো তত বেশি সব কিছু যেন গুলিয়ে গণ্ডগোল করতে শুরু করলো একদিন নিজেকে ও অসহায় অনুভব করতে শুরু করলো ও দুঃখিত হয়ে শেষমেশ বাগানে চলে গেল ফুলগুলো দেখে মূর্ছিত মনে হচ্ছে আমি ওটা দিয়ে শুরু করতেই যাচ্ছিলাম আমার হাতের জাদুর ছোঁয়া লাগবে আর ঠিক হয়ে যাবে কেমন জাদু আমাকে এক্ষুনি দেখাও সেটার জন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে ড্যাফোডিলিয়া তৎক্ষণাৎ আগ্রহী হয়ে উঠল আর ওর কাজে সাহায্য করতেও শুরু করল দারুণ মহামান্য আপনার দুই হাতেও মনে হয় জাদু আছে আপনি জানেন মালি কি বলল ও সেটা বুঝতে পারল না কিন্তু সময়ের সাথে সাথে ও শিখতে শুরু করলো কিভাবে গাছ আর ফুলের যত্ন নিতে হয় সব কিছু কত সুন্দর দেখতে লাগছে এবার কি আপনি জাদুতে বিশ্বাস করতে পারছেন মুহূর্তের মধ্যে ওর সমস্ত দুঃখ ফুলের প্রতি ভালোবাসায় পরিবর্তিত হয়ে গেল ইতিমধ্যে প্রিন্স ব্রিলিয়ান্ট অনেক দূর হেঁটে চলে এসেছে এর মধ্যেই ও ক্লান্ত তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত হয়ে উঠেছিল আর এক অদ্ভুত জঙ্গলে পৌঁছে গেছিল যেখানে কেউ কখনো আসেনি উফ এটা আবার কি মাকড়সার জাল ওহো এগুলো তো সংখ্যায় অনেক আর থাকবে নাই বা কেন এই জঙ্গলের এক ছত্র অধিপতি তো আমি এই আমিটাকে আমি আমি হলাম মিস্টার লং লেগস এবার তোমার মতো একজন নোংরা ছোট্ট রাজপুত্র এই রকম একটা জায়গায় কি করছে ছোট্ট প্রিন্স ব্রিলিয়ান্ট মিস্টার লং লেগসকে সব কিছু খুলে বলল আর আমি ততদিন ফিরে যাব না যতদিন না ওই বোকা রাজকুমারীর থেকে আমি লম্বা হতে পারি ও বুঝলাম এ তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে আর আমি জানি কিভাবে তোমাকে সাহায্য করতে পারা যায় কিন্তু তাতে সময় লাগবে হয়তো কিছু বছর তাতে কিছু যায় আসে না আমি অপেক্ষা করব যতদিন না আমি ড্যাফোডিলিয়ার থেকে লম্বা না হচ্ছি ঠিক আছে তুমি কি ওখানে কিছুটা রামধনু রঙের মাকড়সার জাল দেখতে পাচ্ছ ঝোপের কাছে তোমাকে শুধু ওই ঝোপের মধ্যে লাফ দিতে হবে ব্যাস এইটুকুই হ্যাঁ ওখানে ঝাঁপিয়ে আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না আসছি প্রিন্স ব্রিলিয়ান্ট যথেষ্ট বিভ্রান্ত হয়ে গেল কিন্তু ওর লম্বা হওয়ার এত তাড়া ছিল যে ও তৎক্ষণাৎ মাকড়সার জালে ঝাঁপ দিল ধুর এটা বড়ই অদ্ভুত একই আমি কোথায় এসেছি প্রিন্স ব্রিলিয়ান্ট একটা বিশেষ জাদুকরী জায়গায় পৌঁছে গেছিল এটা এমন একটা জায়গা যেখানে স্বপ্ন আর বাদসব মিলে মিশে যায় এই জায়গাটা তো সত্যি খুবই সুন্দর হ্যালো স্বপ্ন নগরীতে স্বাগত তোমার নাম কি আমি আমার নাম হলো নাম আমি আমি জানি না প্রিন্স ব্রিলিয়েন্ট নিজের নাম ভুলে গেছে দেখলে তো জায়গাটা শুধু স্বপ্ন আর খেলা আর ছোট্ট প্রিন্স জানত শুধু পড়াশুনো ও কোনোদিন কোনো খেলা খেলেনি আর সেগুলো বোকামি বলে ভাবত ও আজ পর্যন্ত যা কিছু শিখেছিল সব ভুলতে শুরু করেছিল আর স্বপ্নালু আবেশ ওর মাথায় ভর করতে শুরু করেছিল ও স্বপ্নের আত্মাদের সাথে খেলতে শুরু করেছিল এমনকি ও ড্যাফোটিলিয়াকেও ভুলে গেল একদিন মিস্টার লং লেগস প্রিন্সকে খুঁজতে এলো ও দেখল যে সে খেলে বেড়াচ্ছে আর হাসছে যেন খুব খুশি আমি যে ছোট্ট প্রিন্সকে দেখেছিলাম সে কোথায় দেখে তো আর তোমায় ছোট্ট বলে মনে হচ্ছে না কি বলছো তুমি তোমার সাথে তো দুদিন আগেই দেখা হলো আমার তোমার কি সত্যি তাই মনে হয় আমার সোনা ছেলে তুমি তো এখানে পাঁচ বছর ধরে আছো তোমার বাড়ি যাওয়ার সময় হয়েছে যে পাঁচ বছর আমার মনে হয় তোমার স্বপ্ন থেকে বেরোনোর সময় হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে প্রিন্স অনুভব করল যে সে ভূপতিত হচ্ছে ও একটা বারান্দায় এসে পড়ল খুবই নরম আর টাটকা একটা বাগানে যেটা অদ্ভুত রকমের সুন্দর আমার আমার মনে পড়েছে আমি রাজ্য ছেড়েছিলাম ড্যাফোডিলিয়ার থেকে লম্বা হওয়ার জন্য কিন্তু আমি কি সত্যি ওর থেকে বেশি লম্বা হয়েছি সেই মুহূর্তেই এক যুবতী মহিলা ওই পথে আসছিল আর তার আসার ভঙ্গি ছিল খুবই সুন্দর আর লাশ্রময়ী ও প্রিন্স ব্রিলিয়েন্ট তুমি তো ড্যাফোডিলিয়া ওরা একে অপরকে আলিঙ্গন করল আর ওদের চিৎকার শুনে রানী এবং কাউন্ট পত্নী বাইরে বেরিয়ে এলো ওরা প্রিন্স ব্রিলিয়েন্টকে দেখে খুশি হয়ে উঠল ও আমার চোখের মনি তুমি ফিরে এসেছো আর তুমি এত বড় হলে কি করে কোথায় কোথায় ছিলে তুমি এতদিন আমরা তোমায় অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি প্রিন্স ব্রিলিয়েন্ট ওদের ওর অভিজ্ঞতার কথা জানালো সবাই মন দিয়ে ওর অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনল কি অদ্ভুত ঘটনা আচ্ছা সে যাই হোক আমরা খুশি যে তুমি ফিরে এসেছো কিন্তু দেখো আমার ছেলে কত ভালো হয়ে গেছে কি মিষ্টি মধুর স্বভাব তাই না বলো খুশি মাকড়সারা তো একে অপরকে সবসময়ই রাগায় কি মনে হয় ওরা এত লম্বা কেন ও দেখেছো তোমরা ও কি কোনো মজা করলো বিশ্বাসই হচ্ছে না তাই না আচ্ছা এই বাগানটা কাদের এই বাগানটা সত্যিই খুব সুন্দর এটা আমার আমি এগুলো বানিয়েছি তুমি যাওয়ার পর আমি খুব দুঃখিত ছিলাম আমি অনেক পড়াশুনো করে তোমার মতো হওয়ার চেষ্টা করলাম আমি রোজ নতুন কিছু পড়তাম কিন্তু আমার মাথায় কিছুই থাকতো না আমি দুঃখিত না আমি দুঃখিত এতগুলো বছর তোমাকে ছেড়ে থাকার জন্য আমি লম্বা হওয়ার জন্য খুবই তাড়ায় ছিলাম কিন্তু বুঝলাম বড় হতে সময় লাগে আর তুমি বিভিন্নভাবে বড় হতে পারো প্রিন্স ব্রিলিয়েন্ট ওর দিকে তাকালো আর হাসল তুমি সত্যি একজন সুন্দরী আর বুদ্ধিমতীও আমি যতই জ্ঞানী হয়ে উঠি না কেন তোমার মতন এত সুন্দর বাগান আমি গড়ে তুলতে পারবো না আর আমি কখনো আমার খুশি আর চঞ্চল ড্যাফোডিলিয়াকে ছেড়ে কোথাও যাব না দেখলে তো কে লম্বা আর কে বেঁটে তাতে কিছুই যায় আসে না প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা অবশ্যই রয়েছে যখন ড্যাফোডিলিয়া সমব্যথী হওয়ার চেষ্টা করে নিজের প্রতিভা খুঁজে পেল তখন প্রিন্স ব্রিলিয়েন্ট জানল যে পড়াশোনাই সব কিছু নয় একটু আনন্দ বড় হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় এটাই হয়তো শ্রেষ্ঠ পন্থা